সাহাল ইবনু সাহাদ রদিল্লাহ আলাহ হতে বর্ণিত যে তিনি খাইবারের যুদ্ধের সময় নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন আমি এমন এক ব্যক্তিকে পতাকা দেব যার হাতে বিজয় আসবে অতপর কাকে পতাকা দেয়া হবে সেজন্য সকলেই আশা করতে লাগলেন পরদিন সকালে প্রত্যেকেই এই আশায় অপেক্ষা করতে লাগলেন যে হয়তো তাকে পতাকা দেয়া হবে কিন্তু নাবি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন আলী কোথায় তাকে জানানো হলো যে তিনি চক্ষু রোগে আক্রান্ত তখন তিনি আলীকে ডেকে আনতে বললেন তাকে ডেকে আনা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার মুখে লালা তার উভয় চোখে লাগিয়ে দিলেন তৎক্ষণাৎ তিনি এমনভাবে সুস্থ হয়ে গেলেন যে তার যেন কোনো অসুখী ছিল না তখন আলী রজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন আমি তাদের বিরুদ্ধে ততক্ষণ লড়াই চালিয়ে যাব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায় নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি সোজা এগিয়ে যাও তুমি তাদের প্রান্তরে উপস্থিত হলে প্রথমে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাও এবং তাদের কর্তব্য সম্পর্কে তাদের অবহিত করো আল্লাহর কসম যদি একটি ব্যক্তিও তোমার দ্বারা হৃদায়ত লাভ করে তবে তা তোমার জন্য লাল রঙের উটের চেয়ে উত্তম